আবু সাইদ খুদ্রি রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত ছিলাম তিনি কিছু গানিমতের মাল বন্টন করছিলেন তখন বানু তামিম গোত্রের জুল খোয়াইশিরা নামে এক ব্যক্তি এসে হাজির হল এবং বলল হে আল্লাহ রসুল আপনি ইনসাফ করুন তিনি বললেন তোমার দুর্ভাগ্য আমি যদি ইনসাফ না করি তবে ইনসাফ করবে কে আমি তো নিষ্ফল ও ক্ষতিগ্রস্ত হব যদি আমি ইনসাফ না করি উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন হে আল্লাহ রসুল আমাকে অনুমতি দিন আমি এর গর্দান উড়িয়ে দেই তিনি বললেন একে ছেড়ে দাও তার এমন কিছু সঙ্গী সাথী রয়েছে তোমাদের কেউ তাদের সালাতের তুলনায় নিজের সালাত এবং সিয়াম নগণ্য বলে মনে করবে এরা কুরআন পাঠ করে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীর নিচে প্রবেশ করে না তারা দিন হতে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর ধনুক হতে বেরিয়ে যায় তীরের অগ্রভাগের লোহা দেখা যাবে কিন্তু কোনো চিহ্ন পাওয়া যাবে না কাঠের অংশ দেখলে তাতেও কিছু পাওয়া যাবে না মাঝের অংশ দেখলে তাতেও কিছু পাওয়া যাবে না তার পালক দেখলে তাতেও কোনো চিহ্ন পাওয়া যায় না অথচ তীরটি শিকারী জন্তুর নাড়িভুড়ি ভেদ করে রক্তমাংস পার হয়ে বেরিয়ে গেছে এদের নিদর্শন হলো এমন একটি কালো মানুষ যার একটি বাহু নারীর স্তনের মতো অথবা মাংসখণ্ডের মতো নাড়াচাড়া করবে তারা লোকদের মধ্যে বিরোধকালে আত্মপ্রকাশ করবে আবু সাইদ রদিয়াল্লাহ তালাহু বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট হতে এ কথা শুনেছি আমি এও সাক্ষ্য দিচ্ছি যে আলী ইবনু আবু তালিব রদিল্লাহ তাল্লাহ্ন এদের সঙ্গে যুদ্ধ করেছেন আমিও তার সঙ্গে ছিলাম তখন আলী রাদিল্লাহ তাল্লাহ্ন ওই লোককে খুঁজে বের করতে আদেশ দিলেন খোঁজ করে যখন আনা হলো আমি মনোযোগের সঙ্গে তাকিয়ে তার মধ্যে ওই সব চিহ্নগুলি দেখতে পেলাম যা নাবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন